কি করেন না করেন আমি কি করছি ওই যে আমরা আজকে জুমার পদ্মার মধ্যে করেন ইয়া সারিয়া তার জবাল হ্যাঁ সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো সারিয়া কোথায় যুদ্ধের ময়দানে আর আপনি এই কথা বলার এখানে মেম্বারে মদিনাতে দাঁড়ায় এটার কি অর্থ বলে শোনো আমি যখন খোদবা দিতেছিলাম ওই ময়দান আল্লাহ তালা আমার সামনে পরিষ্কার করে দিচ্ছে আমি দেখতে পাইতেছিলাম যে চারিদিক থেকে শত্রু তাদেরকে ঘেরাও করতেছে তো আমি অনিচ্ছাকৃত ভাবে এই কথা বলে ফেলছি সারিয়া পাহাড়কে পিছনে রেখা যুদ্ধ করো তাহলে তুমি তিন দিক থেকে যুদ্ধ করবা পিছন দিকটা তোমার হেফাজত থাকবে তুমি যুদ্ধে যারা যুক্ত হইবা কিছুদিন পরে ওই জামাত থেকে লোক এসে খবর লেয়া যুদ্ধ জল যুক্ত হয়েছে তারা ফলে আবার ঝুমার সময় হঠাৎ ধরো ধুমানোর আওয়াজ শুনলাম আমাদেরকে বলতেছে পাহাড়ের দিকে চাপতে এখন বুঝে এসে কথা কে পৌঁছায় তা মাইকে পৌঁছায় দিব এই জন্য শুনি আর না শুনি এই কথা নিয়োগ করি যায় আল্লাহ আমার দিলের মধ্যে হককে ঢেলে দেয় نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه وقال عليه الصلاه والسلام اغدو عالما او متعلما او مستمعا او متبعا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام محترم دوستا بزرگو আল্লাহ রাবুল ইজাদ দুনিয়াতে দুই নিজাম কায়েম করছেন এক হল এক নিজাম আল্লাহ তালা মুসলমান অমুসলমান মানুষ জানোয়ার সবাই দেখে আগুন পানি মাটি বাতাস এই জমিন জমিনে যা কিছু আছে সবকিছু দেখে এইটার মধ্যে মানুষ মেহনত করে পানি দিয়ে কিভাবে জীবনের জরুরত পুরা করা যায় বাতাস দিয়া কিভাবে জীবনের জরুরতকে পুরা করা যায় মাটি দিয়া কেমনে করা যায় আগুন দিয়া কেমনে করা যায় এগুলিকে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করলে আমার জরুরত পুরা হয়ে যায় প্রয়োজন মিটে যায় আগুন সীমিত করে চুলার মধ্যে জ্বালাইব তাহলে খানা তৈরি দিব আগুন যদি ঘরে লাগাই দেয় তাহলে সর্বনাশ হয়ে দিব এই জাহিনী জিনিসের ব্যবহার আর এটার একটা উপকারিতা অপকারিতা সব মানুষই বুঝে এটা মুসলমান হইলেও বুঝে না মুসলমান না হইলেও বুঝে কাকেরও বুঝে দেখেন না দুনিয়ার কত রকম আবিষ্কার বিজ্ঞান দিয়া করতে আছে করে এক নিজাম হইল যেটা সবাই দেখে সবাই জানে সবাই ব্যবহার করতে পারে কথা বুঝে আসতেছে আমরা পারি তো কি ভাই কাপড় কেনা সেলাই করা জামা বানাইলাম পাজামা বানাইলাম টুপি বানাইলাম আর কাপড় তৈরি করতে সুতা লাগে সুতা বানাইতে তুলা লাগে তুলার গাছ লাগাইছে তুলার খেতি করছে ওখান থেকে তুলা উঠে সুতা বানাইছে সুতা দিয়া কাপড় বানাইছে সবাই বানাইছে ঠিক কিনা ভাই এই এক নিজাম আছে এই নিজাম সব মানুষকে খালি মানুষ না জানোয়ারকেও বুঝাই দিচ্ছে জানোয়ারও বুঝে मूसा अलैहि सलाम के फेराउने जिज्ञासा করছে। ফমার রব কমায়া موسی হে موسی আমি তো দাবি করছি আমি হইলাম রব আনা রব্য কুমলা আলা আমি সবচেয়ে বড় কথা তোমাকে তুমি আবার কোন রবের কথা লইছ তোমার রবে কি করে আমি তো প্রজা পালন করি দেশ চালাই তো মুসা আলাই সালাম যে জবাব দিয়েছেন রব্বুল আল্লাহ দিয়ে আতা কুল্লা সেই খালকাহু তুম্বা هداه আমার রব যিনি তিনি সব সৃষ্টিকে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টি করছেন তুমি কি মানুষ বানিয়েছ তুমি কি তোমার বানিয়েছ মানুষের কে বানিয়েছে হাতি কি বানিয়েছে পিঁপড়া কি বানিয়েছে আল্লাহ বানিয়েছে যা কিছু দেখতেছ সব কিছু আল্লাহর সৃষ্টি আমার রবের সৃষ্টি মাটির নিচে জমিন পায়ের নিচে জমিন এটা আমার রবের সৃষ্টি মাথার উপরে আসমান এটাও আমার রবের সৃষ্টি সূর্য এরকম আলো দিতেছে সারা দুনিয়ার আলোকিত করতেছে এটাও আমার রবের সৃষ্টি সারা আমার রবের সৃষ্টি সবকিছু আমার সব রবের সৃষ্টি তা আমার রব সৃষ্টি করে আমার রব কি করেন হ্যাঁ সৃষ্টি করে আর কি করে মানে সব সৃষ্টিকে তাদের জীবন ধারণের জন্য যা প্রয়োজন এদের দিকে রাস্তা দেখায় পেঁপড়া কি খাইব গরুর কি খাইব ছাগলে কি খাইব বাঘে কি খাইব হাতিয়ে কি খাইব আরে মানুষে কি খাইব সব মখলুককে নিম্নমানের খানা পিনা দিছি ওটা দিয়ে থাকো স্বাস্থ্য রক্ষা হয় ওটা দিয়ে তারা জীবন ধারণ করে মানুষকে সমস্ত সৃষ্টির চেয়ে উত্তম খানা পিনা দিছি ভাত খাওয়ায় মাছ খাওয়ায় গোস্ত খাওয়ায় যে ঘাস খায় ছাগলে গোস্ত বানাইছে চর্বি বানাইছে মানুষের কয়ে যে ও ঘাস খেয়ে যাস গোস্ত চর্বি বানাইছে তুমি খাও এটা আর এক জানুয়ারি ময়লা খায় এর কড়া কি বানাইছে ময়লা ময়লা দিয়ে গোস্ত চর্বি হয়েছে তার ভিতরে তো এটা খাইও না এটা খাইও না এটা ময়লা খায় ময়লা দিয়ে এই গোস্ত তৈরি হয়েছে ময়লা দিয়ে চর্বি তৈরি হয়েছে এটা খাইও না বানাটা খাও তো যত ভালো ভালো উত্তম জিনিস আছে এইগুলি সব মানুষের জন্য হালাল করে দিয়েছে বলে এইগুলি খাও পান জীব জানোয়ারের মতো কিছু খাইলাম কিছু ফলাই দিলাম বলে না যেটুকু প্রয়োজন এটুকু খাও নষ্ট করে না তো বলতেছি কথা যে জাহিরি নিজাম সব মানুষে বুঝে চিল্লা দিলেও বুঝে না চিল্লা দিলেও বুঝে আসমানি এলম কেউ শিখছে হেও বুঝে আর যে আসমানি এলম শিখে নাই সেও বুঝে আরেক নিজাম বানিয়েছেন আল্লাহ তারা যেটাকে দৃষ্টির আড়ালে রাখছে গাইবি নিজাম বলে গাইবি নিজাম কি নিজাম বলে গাইবি নিজাম গাইব মানে দেখা যায় না আল্লাহ তারা গাইবি নিজাম এটা চালাইবার জন্য এক মখলুক তৈরি করছে ফেরস্তা তো ফেরস্তা গায়েব তারা যা কিছু করে এগুলিও গায়েব তারাও নিজের ইচ্ছা করে না আল্লাহ তারা যা হুকুম দেয় তাই করে আসুন আমার মা আমারাহুমুল্লাহ আল্লাহ যারা যা হুকুম করে এটার নাফরমানি তেল পরিমাণ করে না যা কইছে তাই যারে মুগুর দিয়া ফিরে যে কইছে এর মুগুর দিয়া ফিরে যতই কান্দাকাটি করে কিছু শুনে না শুননের কোন শক্তি রেখে তার আর যা কিছু ভর্তা হইতে আছে এই পিঠে খায়া এটা দেখেও না চোখও দেয় না ওই ফেরেস্তারে চোখও দেয় নাই কানও দেয় নাই দুমায়া পিড়াইতেছে এক ফেরেস্তা এরকম বানাইছে যেটা গায়েবের মধ্যে আছে ফেরেস্তার বিরিয়ানি কবরে গেলে হবে আর কি কবরের নিলাম কেউ দেখতেছে নাকি কেউ দেখে কেউ কবর খুঁজলেও দেখে না কিছু হাড্ডি মাংস পুরানা হইয়া শেষ হয়ে গেছে রাইবে নিজাম কাফেরও বুঝে আছে না একজনে পুরানা হাড্ডি একটা লইয়া রসুল পাক সাল্লাহ ইসলামের মধ্যে হাজির হয়েছে এটা একবারে মাটিতে খেয়ে জুজুলা বানায় ফেলাইছে ওইটারে দুই আঙ্গুলে ডলা দিছে পাউডার হয়ে গেছে ফুল দিছে উড়ে গেছে তারপরে গায়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনার রব কি এই যে ফাঁকি করে যে উড়াই দিলাম ফুদিয়া এইটারও কি আবার চিন্তা করবো إيه؟ من يحيي العظام وهي رميم কোরআন শরীফের মধ্যে ওই কাফেরের কথা আল্লাহ তারা নকল করছে বলে কয় মাটি দেখে জুলে বানা ফেলেছে এই হাড্ডিরে আবার কেটা জিন্দা করব তো যখন সে এই কথা কয়েছে আল্লাহ তালা আসমান থেকে তার কথার জবাব নাজিল করছে নবীজি বলে দেন কলিও আল্লাহ الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم নবীজি বলে দেন যিনি প্রথমবার সৃষ্টি করছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর তিনি তার সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন জিন্দা থাকুক মরে মরে যাক মাটির লোকে মিশে যাক মাটির উপরে থাকুক সব অবস্থায় তার সব সৃষ্টি সম্পর্কে তিনি অবগত আছেন কে কোথায় মাটির তলে কোন জায়গায় সব জানে তো কাজেই যখন জানাই আছে এই জায়গায় আছে অমুক জায়গায় আছে জিন্দা করতে কি মুশ- কি অসুবিধা قل يحييها الذي أنشاها أول مرة وهو بكل خلق عليم দুই তিনটা সাথে ছাড়া সব সুরা ইয়াসিন পড়েননি এটার নামে এই শিক্ষা হ্যাঁ? সুরায়াসিন শিখালাম যারা এখনো পড়তে পারি না তারা রোজ সকালবেলা পড়বে একটা মানুষ যখন মৃত্যু থাকে তখন পড়তে বলছে মৃত্যু যন্ত্রণা তার কম হবে সুরায়াসিন পড়লে তবে মহাতারাম মহতারাম বুঝব আল্লাহ তারা একটা গাইবি নিজাম রাখছে ইব্রাহিম আলী সালাম করে ভালো ছিল শুনছেন তো আপনারা তো নম্রতে মনে করছিল আগুনে জানায় হয়ে এটা সে জাহিরি নিজাম হিসাবে বুঝছে গাইবে নিজাম কিছুই জানে না তো গাইবে নিজাম চলছে যখন ইব্রাহিম ইসলামকে আগুনে ফলাইছে আল্লাহ তারা গাইবে নিজাম চালাইছে আগুন দিয়ে হুকুম দিয়ে দিছে হ্যাঁ আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যায় আগুন নিবে যায়নি আগুন চলতেছে আগুনের ভিতরে যত লাগে সব চলতেছে কিন্তু এই আগুনের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আলী সালাতামের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আগুনের নেই যেহেতু গাইবী নিলাম চলছে গাইবী নিলাম চলছে সমুদ্রকে দুই ভাগ করে দুই ভাগ করে আপনি ইসরায়েলকে লোহিত সাগরের ভিতর দিয়া রাস্তা করে দিয়া দুই দিকে পানি খাড়া করে দিয়া সমুদ্রের পানি তো স্রোত অত্যন্ত গভীর সমুদ্র এই পানি এত বিশাল পানিকে দুই দিকে খাড়া করে দিব স্রোত বন্ধ করে দিব মানুষের ক্ষমতা আছে নাকি আল্লাহ যারা কয়ে হ্যাঁ মৌসা আচার লাঠি দিয়া সমুদ্রের উপরে বাড়ি দেন আরে ছোট্ট এখান লাঠি এতে বিশাল সমুদ্র এই সমুদ্রের উপরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে কি সমুদ্রের ব্যথা পাইব নাকি হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে মুসার ইসলাম ওই লাঠি সমুদ্রে মারে নাই মারছে সমস্ত আকল বলাদের আকলের উপরে আকল দিয়ে বুঝতে যায় না যুগ যুগ ধরে কোরআনের অপেক্ষা করলে বালা কোরআন না বুঝনে বালা বহু মানুষ ফয়দা হয়েছে এগুলো এটা বুঝে আসে নাই সমুদ্রের পানি দুই ভাগ কেমনে হইল এই জন্য এর তফসিল করে মানে জোয়ার ভাটার কারবার ছিল মুসা ইসলাম যখন পার হয়েছে তখন আসিল ভাটার সময় পার হয়ে গেছে আর ফেরাউন যখন আইছে তখন জোয়ারের সময় আসিল ডুবে গেছে ওরা করলে ধরে না যে গাইবি নিজাম আছে গাইবি নিজাম খালি আকল দিয়ে বলে দেয় আসমানি এলেমের মধ্যে খোদার নিজাম বুঝাই দিছে বলে বনি ইসরায়েল আর মুসার ইসলামের মধ্যে সমুদ্র ভাগ করে দিলাম আমার ওই গাইবি নিজাম ইব্রাহিম আলী ইসলামের জন্য যে আগুনটা ঠান্ডা করে দিলাম এটা আমার ওই গায়ে মিনে যা বুঝাল আর যত ঘটনা কোরআনের মধ্যে এসে সব ঘটনা কোরআনে এই জন্য নাজেল করছে যে মানুষ এ কোরআন পড়নেওয়ালা এই উম্মত যাতে খোদার গাইবি নিজামকে বুঝে খোদার গাইবি নিজামকে বুঝে কোরআন একটা এলেম আল্লাহ তালার পক্ষ থেকে আসছে হাদিস একটা এলেম আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে তো কোরআন ও হাদিসের এলেম আসমানি এলেম হেলমের মধ্যে কি বাঁধাইছে হেলমের মধ্যে এটা বলে দিছে যে আমার গাইবি নিজামকে যদি কেউ কক্ষে লড়তে চায় তো ওইটার তরিকা কি হবে আবার গাইবি নিজামকে পক্ষে লোকের জন্য টাকা কাবেরটা কোনো কাজ দিবে না লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিজাম ওই টাকা দিয়ে কিনা যায় না জায়গা জমিন দিয়ে কিনা যায় না বুদ্ধি দিয়েও করা যায় না আকল বুদ্ধি দিয়েও গাইবে নিজাম লওয়া যায় না বলে এই গাইবে নিজামকে পক্ষে লওয়ার জন্য বড় সহজ রাস্তা বাতায় দিয়েছে বা কোরআনের মধ্যে বাতায় এই গাইবী নিজামের সম্পর্ক আমার গাইবী নিজামের সম্পর্ক হলো হে মানব জাতি আদম সন্তান আমার গাইবী নিজামের সম্পর্ক হলো তোমার মাথা থেকে পাও পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের সঙ্গে বলার কিছুই নাই গরিব থেকে গরিব মানুষ না খাওয়া মানুষ ধনী থেকে ধনী মানুষ যার কাছ থেকে যার কাছে দুনিয়ার জাহিরি নিজামের ব্যবস্থাপনা সব রকম সামান তার কাছে আছে একজন দেশের রাষ্ট্রপতি তার কাছে অলক কিছু আরে হলে জুতা পিঁধে এবার যেন খাদেমও আছে জুতাও পিনতে জানে না খাদেমে এসে জুতা পিনতে দেয় বাংলার নবাব সিরাজউদ্দৌলা ধরা পড়ছে এই জন্য জুতা পিনতে জানে না তারপরে জুতা খাদেমে ওই সময় তারা করছে এই লোক মেরে মহাতারাম দোষটা বুজুর্গ মাথা থেকে পাওয়া পর্যন্ত এই শরীরের ব্যবহারের সঙ্গে খোদার সেই শক্তিশালী গাইবি নিলাম যে নম্রদের আগুনকে ঠান্ডা করে দিছে যে লোহিত সাগরের ভিতরে রাস্তা বাড়াই দিছে বৃষ্টি শুরু হয়ে গেছে ফলে এই বৃষ্টি তো গাইবী নিজামের মাধ্যমে হইতেছে আল্লাহ বলে দিয়েছেন পাঁচ জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে নাই কেয়ামত কবে দেবে এটা কেউ বুঝতে পারবো না আল্লাহ ছাড়া কোন নবী রসুলও কইতে পারে নাই কোন নৈকট্য প্রাপ্ত ফেরেস্তারও জানে না বৃষ্টি কখন হইব কোথায় হইব এটা নিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না মেঘ তো আছে বৃষ্টি হইব না হইব আল্লাহ জানে মাতৃ গর্বের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ আমরা এখন মেশিন দিয়ে দেখতে বলাই ছেলে পেটের মধ্যে ছেলে আছে মেয়ে আছে আরে মেয়ে আল্লাহ বানাইছে তারপরে মেয়ে মেশিন দিয়ে আমরা উপর দিয়ে দেখতে বলাইছে এটা এমন কি যখন এটা নাপাক পানির কাঁচা আকারে ছিল তখন করে যেতে পারেননি ছেলেরা মেয়ে আর বুঝলাম ছেলে আর মেয়ে কয়ে ফেলেছেন আপনি বুদ্ধিমান না বোকা এটা করতে পারেন এই ছেলেটা পয়সা হয়ে বুদ্ধিমানের কোন বোকা হইল এইটা তো করিবার শক্তি কারণে ধনী এবার করিয়ে এটা কেউ করতে পারে কেউ করতে পারে খায়া মরবো না না খায়া মরবো কেউ জানে না হ্যাঁ আল্লাহর কথা সত্য মাফি আর হাম তারপরে যে এটাও কোন মানুষ জানে না কোন জমিনে কোথায় যায় আছে মরবো কোথায় দাফন হইব সবের দাফন হওয়ার জায়গাও খোদা ঠিক করে রাখছে নিজের হেলেমে রাখছে কারোর কয় নাই কবর পাকা করে রাখছে মরণের আগে বলে এই কবরের মধ্যে আমার দাফন করবে আমার গেছিল অনেক জমাতে আমাদের সঙ্গে সাথী একজন মারা গেছে ওই এলাকা সব বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে মোটে মসজিদে থাকতে দেয় না দাফন করব কই যে এবারটা সবচেয়ে বেশি মোকালে সবচেয়ে বেশি বিরোধিতা করে সে এসে কয় যে আমার পারিবারিক কবরস্থানে আমার জন্য একটা কবরের জায়গা আছে এই কবরের জায়গাটা আমি তার জন্য দিয়ে দিলাম এর বাড়ি ময়মনসিং থাকে ঢাকা মসজিদে সিলেটে গুণা করে জানে নাই যে এখানে গেলে মত হইব আমার এইখানে কবরে দাফন হইতে হইব মেরে মহতারাম দোস্ত এই গাইবি নিজাম বড় শক্তিশালী নিজাম জাহিরি নিজামের উপরে জাহিরি নিজাম যতই সাজায় গাইবি নিজাম যদি পক্ষে না হয় কোনো কাজ হইব না সারা জীবন পানি খেয়েছে গলায় আটকে দেয় যেদিন মৌদের কথা নির্ধারিত করে রাখছে আল্লাহ তারা সেদিন পানি গলার মধ্যে আটকে জানে পানি গলার মধ্যে কেমনে আটকে সারা জীবন কত হালুয়া বান্ডা গিলা গিলা খাইল আজকে তো আর গিলা যেতেছে না গলায় আটকে গেছে আচ্ছা, তো মেরে মহতারাম দোষটা বুঝবো সব সামান তো তৈরি করছিল জাহিরি আরাম করানোর জন্য আল্লাহ তালা এই সামানের মধ্যে তারা আরাম করে দিছে নরম নরম গদির মধ্যে সটপট করতেছে গেল ভাই সাহেব এত নরম গদি এসি লাগাইছেন আর আপনার আরামের কোন সামান বাকি নাই যা আপনি জমা না করছেন তবু কা ঘুমান না সটপট করেন কেন কয় যে এই দিনের মধ্যে অশান্তি দিনের মধ্যে অশান্তি তো রশি লটকেছে ফাঁসি দিব এত অশান্তি সহ্য হয় না এত আরাম আয়েসের সামান জোগাড় করে ফাঁসি লাউনের কি দরকার আরাম করেন না বলেন না জাহিবি নিজাম বিপক্ষে গেছে জাহিরি নিজাম আরাম দিতেছে না বুঝে আসছে কথা হ্যাঁ আপনারা নিলাম বুঝছেন খোদার গাইবি নিলামকে বুঝছেন হ্যাঁ টাকা হইলে এবারা পকেটে টাকা দেয়া খুব খুশি আরে আমার টাকা আমার টাকা কতক্ষণ বাদে বাদে হাত দিয়ে হাতায় দেখে টাকাটা আসেনি যে কোন ফাঁকে যে পকেট মারে টাকাটা দুই আঙ্গুল দিয়ে উঠে হয়ে গেছে খবর নাই হ্যাঁ হ্যাঁ এমন বইবে কাঁদে হুজুরের কাছে হুজুর একটু সাইন করা দেন চোদ্দ দাম আমার পকেট মারি না পকেট থেকে টাকা লেগে আমার মানে সিঁদুর থেকে টাকা লেগে ঘরেতে টাকা লেগে গেছে চোদ্দোর করার জন্য সাইন করা নিতে এসে তা আমার কাছে বহুত মনে যাইত আর ওখানে সাইন পড়া দিয়ে লাভ নাই আপনি যেটা নিজের টাকা মনে করতেছিলেন ওইটা তো সোরের টাকা ষোলো টাকা চলে গেছে আপনি এত আফসোস করেন কেন সাইজ পড়া দিয়ে যদি চোদ্দ আনা যেত তাহলে আর এত হাইকোর্ট লাগতো না এত হাকিম বিচারক লাগতো নাকি সাইজ পড়া দিয়ে সবে চোদ্দ বলে ঢাকায় সাংকার বলে ধোকা দিবার জন্য সাইনবোর্ড লাগিয়েছে এলেম দ্বারা চোর ধরা হয় আরে এলেম দ্বারা চোর ধরা এটা আবার কি তো মেরে মহাতারাম দশটা বুঝল যে টাকা পকেটে নিয়ে ঘুরতেছে আর আমার আমার ঘুরতেছে গাইবি নিজাম চলবো টেরো পাইব না যার টাকা তার কাছে চলে দেব যার টাকা তার কাছে চলে দেবে একজনে গরু কিনতে চলছে আরেকজনের লোক রাস্তায় দেখা বলে কই যান বলে গরু কিনবো বলে ইনশাল্লাহ কর আল্লাহ চাইলে বলে ইনশাল্লাহ কি করবে পকেটে পয়সা আছে হাটে গরু আছে কিনে লইব তো যাইনি সামান চলে সবই তো তা হাটে গেছে গরু তো এখানে কোন ভাগে টাকা লয়ে গেছে কারণ গরু তো পছন্দ হয়েছে টাকা নেই পকেটে কি করবো তা আবার ফেরত এসেছে মনটা খুব খারাপ রাস্তায় উইলে করলে টাকা কি ভাই সাহেব গরু আনলেন না ইনশাল্লাহ টাকা চলে হয়ে গেছে এখন ইনশাল্লাহ করলে দেব আগে করতে তো মেরে মহাতারাম দোষটা বুঝবো এইগুলি সব গাইবি নিজাম খোদা হ্যাঁ খুশি হওয়ার কোনো কারণ নাই বলে বড় বাড়ি বানাইছি বড় টাকা বসে কামাইছি আরাম আয়সে সব সামান তৈরি করছি বলে না খোদার গাইবি নিজাম যদি তোমার পক্ষে না থাকে তো এই বাড়িতে তুমি ফাঁসি দিয়ে মরবা এই বাড়ি থেকে তোমার জানা যাবে বেরিব তো মেরে মহাতাম দোষ বুজুর্গ ওই গাইবি নিজামের এলিম আল্লাহ তারা আসমান থেকে নাজেল করছে এই উম্মতকে গাইবি নিজাম থেকে ফায়দা উঠাইবার জন্য আবার যে গাইবি নিজাম থেকে ফায়দা উঠাইবার জন্য বিরাট কোন শর্ত দেয় নাই ওরা অনেক টাকা লাগবো অনেক জায়গা জমিনের মালিক হইতে হইব অনেক বাড়িঘর বানাইতে হইব অথবা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হইব মানে না না কিচ্ছু লাগবে না গরিব থেকে গরিব মানুষ ধনী থেকে ধনী মানুষ একজন পিয়ন থেকে নিয়ে একজন রাষ্ট্রপতি গাইবি নিজামকে পক্ষে লইতে পারে এটার জন্য যে রাস্তা পাতাইছে এই হেলেমের মধ্যে সেটা হলো মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের ব্যবহার যদি আল্লাহ তালার হুকুম এবং নবীর তরিকা মতো হয়ে যায় আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি মাথা থেকে পা পর্যন্ত শরীরের ব্যবহার হয়ে যায় শরীরের মধ্যে কি আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে যে দেমাগ আছে দিল আছে একটা ভিতরে বাইরে যা কিছু আছে দিলের মধ্যে এরাদা করে তারপরে শরীর কাজ করে দিলের মধ্যে নিয়োগ করে তারপরে শরীর কি কাজ করে হ্যাঁ তার আগে নিয়ত পয়দা হয় দিনের ভিতরে ফলে এই নিয়ত এইটাও খোদার গাইবের নিজাম এই নিয়তের সঙ্গেও সম্পর্কিত তুমি কিরকম নিয়ত করবা করো তোমার নিয়ত অনুসারে খোদার গাইবি নিজাম চলবে এক বাদশাহ ছদ্মবেশে বেরিয়েছে প্রজাদের অবস্থা দেখানোর জন্য ঘুরতে ঘুরতে এক আনারের বাগানে ঢুকছে দেখে যে গাছে একেবারে আনার ভর্তি ডুইকা মালিকে বলে হ্যাঁ এক গ্লাস শরবত দাও আনারের মালি ডোয়ে দেয়া একটা আনার ছিটছে এটারে চিপসে এক আনারে এক গ্লাস শরবত হয়ে গেছে খায়াটা খেলে ভারি সুস্বাদু বাদশাহ মনে মনে নিয়োগ করছে বলে এই আগানে এই বাগানের আয় তো অনেক বেশি এটার উপরে ট্যাক্স বসাই দেব ওই ট্যাক্স হলো জুলুম বাগান তার খেদমত করে সে এদের মধ্যে পুঁজি লাগায় সে তুমি ট্যাক্স নিবার গেছে একটা ছিপে গ্লাস বলে না আরেকটা শিপছে তাতেও গ্লাস বলে না আরেকটা শিপছে তাতেও গ্লাস বলে না চারটা ছিপছে তারপরে গ্লাস ভর্তি হয়েছে ওই গ্লাস আনছে খায় দেখে দে কোনো স্বাদই নাই বাদশাহ চিন্তায় করছে এর হলো কেন আগে একটাতে এক গ্লাস বোকারের দিকে বোকার কাছ থেকে বুঝবো এটা কারণটা কি ও এই জিগেছে হ্যাঁ বেটা পয়লা একটাতে এক গ্লাস এত স্বাদ এখন সাতটা মিলায় এক গ্লাস তাতে কোনো স্বাদ নাই কারণটা কি ওই এলে বলা বাচ্চা তো রাজত্ব বলা এর কাছে এলেম নাই তো মারিয়ে কয় মনে হইতেছে এই দেশের বাদশাহ জুলুম করার নিয়ত করছে এই জন্য এই আনারের রস কমে গেছে আর আনারের স্বাদ বদলে গেছে এই আনারের স্বাদ কে বদলাইলে ভাই এটা বেশ রস কমাই দিল খেয়ে আল্লাহ নিজে করছে বলে না আমার নিজাম আছে তোমার নিয়ত আমার নিজাম তো বাচ্চা কয় আচ্ছা পারবেন ঠিক আছে আরেকটা মনে মনে নিয়ত করছে না ট্যাক্স বসে করা ওরা কয় নাই পরীক্ষা করে যে এই যে করলে কথাটা ঠিক নাকি তো ট্যাক্স বসে এবার জুলুম করার নিয়ত বাদ দিচ্ছে বলে এবারে এক গ্লাস আলু দিই এবারে একটা সিম এসে এক গ্লাস হয়ে গেছে দেখে যে আগেরটার মতো স্বাদ তো নিয়তের উপরে খোদার নিজাম চলছে ফলের উপরে চলছে জীব জানোয়ারের উপরে চলে আলো বাতাস মাটি সব জিনিসের উপরে চলে মানুষের আমল মানুষের আমল মাথা থেকে শরীরে মাথা থেকে দিয়ে শরীরের ব্যবহারকে কি বলে আমল কয় আমল আমল চোখ দিয়ে দেখে না এটা একটা আমল এই জন্য হাদিসের মধ্যে আসছে ভালো আমল চোখ দিয়া করো কল্লিল মহমিনা কোরআন শিবের মধ্যে আছে হারাম জায়গা যখন সামনে আসে যেখানে নিষেধ করছে দেখতে পরে চোখ নিচা করো চোখ নিচা না করলে কি হবে অ্যাক্সিডেন্ট হবে আমাদের এক বুজুর্গ আছিলেন আগে ইসলাম আসতেন মারা গেছেন ইন্তেকাল করছেন নিজামুদ্দিনের পরে কইতেন যে ভাই দুই দিক থেকে রাত্রে যখন গাড়ি আসে লাইট জ্বালায় হেড জ্বালায়া তো নিয়ম হলে জল জলে চোখ নিচা করবেন লাইট নিচা করবেন তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন আর জনজনে যদি লাইট উঁচা করে রাখেন তো আপনারা জনজনের টক্কর খেয়ে মরবেন তো শোক উঁচা করলে যেখানে মারা করছে ওখানে মরবা আর যেখানে নিশা করতে করছে ওখানে নিশা করা বেঁচে দেবে খোদার নিলাম চলবে কানে শোনার উপরে খোদার নিলাম চলবে মুখে কথার উপরে খোদার নিলাম চলবে হাত পায়ের ব্যবহারের উপরে খোদার নিজাম চলবে নামাজ পড়ো এটার উপরে খোদার নিজাম চলবে খোদাই নিজাম চলবে সৎকার করো এটার উপরে খোদাই নিজাম চলবে হাদিসে মধ্যে আইসে মারা মুসিবতে গেছে তোমারে এ হাকিম কবিরাজ কোন রাজে কামাইবে না সৎকার করো সদকা তাদ বাহুল বালায়া সদকা মুসিবতকে দূর করে একজনে পাখির দিন চুরি করে পাখি ফরিয়াদ করছে আল্লাহর কাছে আল্লাহ যখনই ডিম পারে বেটা চুরি করে রয়ে যায় তো তুমি এটা আমার উপরে এরকম জুলুম করে বলে আজকে সাজা দাও বলে আচ্ছা ঠিক আছে তোমার তাহলে সাজা দিব এবার যদি চুরি করতে আসে কিন্তু সে ঠিকই এবার এসেও ডিম চুরি করে রয়ে গেছে পাখি ফরিয়াদ করে যে আল্লাহ তুমি না কইলা এবার চুরি করলে সাজা দিবা বলে কি করব সে আইবার সময় কিছু সৎকার করেছে এই সৎকার তার উপরে যে মুসিবত যে সাজা ভীম মনে করছি সেই সাজা রহিত হয়ে গেছে সৎকার কারণে হাদিসের মধ্যে আছে আগুন লাগছে তা আল্লাহ আকবর কও মানে আগুন ছোট আল্লাহ বড় আল্লাহ আকবার যখন তুমি আল্লাহ আকবার করবে আল্লাহ তারা আগুন রেডি পাই দিবে আল্লাহ তারা নিজাম এরকমই তো মেরে মহতারাম দোষা বুজুর্গ আল্লাহ তারা এই নিজামকে বুঝাইবার জন্য এবং এই নিজাম থেকে ফায়দা উঠাইবার জন্য এ আসমানি এলেম নাজিল করছে সাহাবা রাজি আল্লাহ তালমাজমাইন যারা নিঃস্ব নিঃস্ব নিঃস্ব বলেন কিছু নাই আরে খাইতে পায় না পেটে পাথর বাঁধছে কোমর সোজা করতে পারে না তো বলে যে রাইবি নিজাম থেকে পেটে পাথর বাঁধনেওয়ালা গাইবি নিজাম থেকে কেমনে খানা লইতে হয় এটা খুব ভালো জানে গাইবি নিজাম থেকে কেমনে খানা লইতে হয় অত্যন্ত ক্ষুধার্ত একজনে এক বাটি দুধ দিছে আল্লাহ রসুলকে যে বইছে যে এই দুধটা যদি আল্লাহ রসুল আমাদের খাইতে দেয় তাহলে এক বাটি দুধ নিয়ে কমসে কম আমার ভোগটা দূর হইব রসুল্লাহ কি বললেন বলে আবু হরারা মসজিদে আরো মানুষ আছে না বলে যে হুজুর আছে বলে তাকে বলে নিয়ে এসো উনি চিন্তায় পড়ে গেছে আরে তাকে বলে আনলে তো তাকে ভাগ দিতে হইব আবার আমারই করবো যে সবের দাও আমার নম্বর তো সবের শেষে আমার বাকি তো কিছুই থাকবো না উনি এই চিন্তায় পেরেছেন সবাই ডেকে আছে আশি বিরাশি জন মানুষ সবাই লাইন ধরে বইছে হুজুর বলেন আবহাওয়ারা পাটি ধরে ধরে একজন একজন করে একেবারে মন ভুইরা পেট ভুইরা খাক তারপরে বাটি আরেকজন দিবা কি ভাই এক বাটি দুধ মন ভরে পেট ভরে খাইলে আরেকজনের বাড়ি কিছু থাকে নাকি আবুরা বলেন যে যেহেতু পেট ভরে খাইতে আছে খাইতেই আছে খাইতেই আছে আমি যদি এই যে বাটির দিকে দুধ একটু কমে না আশি জনে খাইছে সবে পেট ভরে খাইছে তারপরেও দুধ রয়ে গেছে হুজুর বলেন আবু আর কি আছে বাকি বলে আর রসুল্লাহ সবে খেয়েছে এখন আপনি আর আমি বলতেছেন হ্যাঁ আবু হরেরা তুমি আগে খাও তুমি খাইতেছে একবার খাইছে ফেরত দিতে চাইছে বলে আরো খাও আবারও খাইছে ফেরত দিতে চাইছে তো আরো খাও আরেকবার খাইছে একেবারে এমন খাওয়া খাইছে পেট বেড়া গলা সমান কয়া আসুর আল্লাহ আমার আর পেটে জাগা নাই বাকিটুকু রসুরে পাক সাল্লাহ হিসাব খাইছে সফরের মধ্যে তিনজন খানার সময় হাজির নাই বাকি সবে খাইছে তিনজন পরে আইছে বলে ইয়ার না আমরা তো খাই নাই বলে তোমরা খানার সময় কই আসিলা বলে আমরা একটু কামে গেছিলাম খাইতে দেরি হয়ে গেছে হুজুর বললেন আয় বেলাল তোমার ছয়লার মধ্যে কিছু আছে তার বেলাল দিলা তার আনু ছড়ে লইছে আইনে একবারে উপর করে ছেড়ে দিছে আর ঢুকে বাইর করে নাই কইব যে কিছু রেখে রেখে বের করতে বুঝি একেবারে উল্টা করে ঝেড়ে দিছে সাতটা খেজুর পড়ছে ওগুলি দশখানের মধ্যে মানে বিছাই দিয়া সাতটা খেজুর তিনজনে খাইব আল্লাহ রসুল বলতেছেন খাও বিসমিল্লা করে খাও তো প্রত্যেকে খায় আর দানা এক হাতে রাখে একটা খায় ওটা দানা হাতে রাখে খাওয়া যখন শেষ হয়েছে গুনে দেখে যায় প্রত্যেকে পঞ্চাশটা করে খাইছে আর দশখানে ষাটটা খেজুর আছে যে ষাটটাই আছে প্রত্যেক তো সাহাবাদের জিন্দিগিতে তারা ওই এলেম আল্লাহ রসুলের কাছ থেকে নিছে তাদের জিন্দিগি এলেম মোতাবেক চলছে খোদার গাইবি নিজামকে পক্ষে লওয়ার তরিকা খুব ভালো জানা আছে সমুদ্রের পাড়ে পৌঁছে জমা দেয়া বলে ওই পাড়ে যাইতে হবে আমি সাহেবের কাছে সবে ঘোড়া নামায় দাও পানির মধ্যে আল্লাহ তোমাদেরকে পার করে দিব তো সবে আপনার আপনার জানবার পানির মধ্যে নামাই দিছে পানির উপর দিয়া পার হয়ে গেছে সব কেউ কেউ আমার ঘোড়ার পায়ের খুরের মধ্যেও পানি লাগে নাই কেউ কেউ আমার হাঁটু পর্যন্ত লাগে নাই আমার জানোয়ারের এইভাবে তারা রাস্তা পার হয়ে গেছে সমুদ্র পার হয়ে গেছে ওই পারে দুশ্মন যখন দেখে দাঁড়ে পানির উপরে দিয়ে ঘোড়া ছুটে যায় তোরা কইতেছে দেও আমাদান দেও আমাদান ফার্সি ভাষা কয়েছে দেও দানব হইতেছে দেও দানব দেও দানব আরে মানুষ পানির উপর দিয়ে ঘোড়া ছুটে আসে আমরা জীবনে দেখি নাই একজনের পেয়ালা পড়ে গেছে একজনের পেয়ালা পড়ে গেছে সমুদ্রের মধ্যে এ ঠাড়াই রয়েছে পেয়ালা লইব সবাই হাসে আরে এত বিশাল সমুদ্র কোথায় পার করে দিয়েছে এনেই তো বেশি একটা পেয়ারা লেগে দিয়ে আবার খাড়াই দিয়েছে কয় না সমুদ্রের কি শক্তি আমার পেয়ালা হজম করব এক ঢেউ আইছে ঢেউ আই না পেয়ালা পায়ের উপরে বাড়াইছে একজন সাহাবি আবু রাইহানা সমুদ্র সফর করতেছে নৌকায় বইয়া কিছু ছিলাইতেছিল সুইটা হঠাৎ হাতের থেকে সুইটা পানির মধ্যে পড়ে গেছে সে কয় আল্লাহ আমার সুই সঙ্গে সঙ্গে সুই ভেসে উঠছে সুইটা লয়ে দিচ্ছে তো میرے محترم দোষটা بزرگوں খোদায় পাকের গাইবি নিজাম সাহাবাদের সঙ্গে ছিল কেন এই জন্য যে তাদের জিন্দগিতে ওই হেলেন ছিল এলের মোতাবেক আমল ছিল জিন্দিগি ছিল তবলিগের মেহনত এই এলের মোতাবেক জিন্দিগি বানাইবার জন্য বুঝে আসছে ভাই এই চিল্লা দেওয়ার জন্য খালি না খালি চিল্লা খালি তিন চিল্লা খালি মশলা খালি যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি কেডা আমি রইব কেডা ফয়সল লইব কেডা ঝুড়ে রইব এইগুলি কোনো তবলিগের কাম না তবলিগের কাম হইল আমার জিন্দগি ওই এলেম মোতাবেক হইয়া যায় যে এলেমের মধ্যে আল্লাহ তারা একথা বাতাই দিয়েছেন যে তোমার আমল আর আমার গাইবি নিজাম যদি আমার গাইবি নিজাম থেকে লইতে চাও তো আমি আমার নিজাম চালাইবার শক্তি যেমন এই দুনিয়া সৃষ্টি করার আগে ছিল দুনিয়া সৃষ্টি করার শুরুতে ছিল তোমাদের নবীর জমানায় ছিল এই শক্তি আবাদুল আবাদ হামেশা হামেশা আমার থাকবে আল্লাহ শক্তিতে বিন্দু মাত্র ক্ষয় নাই লয় নাই আল্লাহ শক্তি যেমন আছে তেমন যে আজও বাতাস সাইডে সেটা দেখায় দেয় বলে কমে আমাদের উপরে যে বাতাস সারছিলাম তো এই বাতাস সারলাম দালান কোটা সব উড়ে রয়ে গেছে যত শহর সুন্দর করে সাজাইছিল সব তসনস করে দিয়ে গেছে ফলে জমিনকে যেমন আগে হুকুম দিছি জমিনে এক এক কমকে কিল্লা খেয়া ফেলেছে কমে সাহেবকে আজও এই জমিনের উপরে ক্ষমতা আছে খোদা জায়গা জায়গায় দেখা যায় ভূমিকম্প হইতেছে আর ওই ভূমিকম্পে যারা দালান কোটা বানাইছে সব ভাইঙ্গে চুরমার মারে গেছে সব তস্ত হয়ে গেছে জাহের লোকেরা কি করে ভূমিকম্প সহনীয় লোহা বানাইছি এটা যদি দিয়ে আপনার দালান বানান তাইলে ভূমিকম্প আইলেও আপনার দালান ভাঙতে পারবো না জাহের জানার কিছু না মুরুগ্য ছাড়া কিছু না মেরে মহাম দোস্ত এই জন্য তবলিগে আল্লাহ রাস্তায় বেরিয়ে আল্লাহ তালার বাজার উপরে ইমান আর ইয়কিন হাসিল করো আর মাথা থেকে পা পর্যন্ত শরীরের ব্যবহারকে এলে মোতাবেক বানা চলতে চলতে এখন অবস্থা এই হয়েছে এখন কয়ে চিল্লা দিই তবলিগ আমরা করি এলেম ওলা কয়ে এনে মালারা মাদ্রাসা বইবে কিতাব পড়াইব অনেকে এই তবলিগ আলাকে পিছিয়ে লাগছে আর তবলিগ আলাকে তবলিগ তো আমরা করি আর আমরা কি তবলিগ করিনি সুহান আল্লাহ মহানা ইলিয়াস তো এম বিএস পাশ ছিল নাকি হ্যাঁ না উকিল সাহেব ছিল মহানা ইউসুফ সাহেব উনি বোধহয় ইঞ্জিনিয়ার আছিল মহানা এনামুল হাসান সাহেব কি আছিল ভাই ওকালতি পড়ছিল বোধ তো আমরা তো এই তবলিক পাইছি এলএমের থেকে তবলিক তো আমরা এলএমের থেকেই পাইছি কারণ কয় এমরা তবলিকের ভিজে লাগছে কেন তবলিক তো আমরা জাহের লোকেরা করি জাহের লোকেরা তবলিক করে আরে মিয়া তবলিকটা আইসে করতে গে তবলিক তো ওলা আমাদের দিকে আইসে সর্বযুগে তো এই তবলিগের দেখাশোনা কে করছে আর আলিমরাই করছে আরে এই এলএমের জন্যই তো মসজিদে তালিম করতে কইছে মসজিদে তালিম করে ফাজাইলে আমাদের তালিম কেন বলে মানে এলিম শিকার আগ্রহ পয়দা হোক দিনের উপরে চলার আগ্রহ পয়দা হোক দিনের উপরে চলতে হইলে আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো জীবনযাপন করতে হইলে এলিম লাগবো এলিম লাগবো বিনা এলিমে পারবো নাকি এখন শয়তানের সক্রান্ত কয় যে এই এলেম শিখলে তো সর্বনাশ তবলিগাররা যদি এলিমরে মহব্বত করে তারে তো সর্বনাশ সব আমার হাত ছাড়া হয়ে দেব আদিসের মধ্যে আছে বলে যে এক হাজার জাহেল আবেদের থেকে একজন আলেম শয়তানের জন্য বেশি কঠিন একজন আলেম বেশি কঠিন তো শয়তানের মোকাবেলায় একজন আলেম শয়তানের রশি একজন দেখছে রশি পাকাইছে মোটা মোটা রশি জিজ্ঞাসা করে কি ব্যাপার রশি পাকাইছে কা বলে হয়েছে আর আরে মোলামা আছে না এগুলির বান্ধবের লেগে মানে আমার লেগে কোনটা তো চললে লেগে রশিই রশি লাগে না এক ল্যাং মারলেই শেষ হয়ে তুই তো মেয়েরা মহাতারাম বুঝলো শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য এলএমের প্রয়োজন এই সমস্ত সিল্লা তখন কামিয়াব হবে যখন এলএমের সঙ্গে জিন্দিগি বানাবে এলএম মোতাবেক জিন্দিগি বানাবে কিন্তু শয়তান এটা কি সহ্য হয় বলে এত গালা সব তবলিকে লেগে গেছে আরে সঙ্গে ইস্তেমা লাখ লাখ মানুষ জমা হয়ে যায় সারা বিশ্বে খবর ছড়াইয়া যায় বিশ্ব ইস্তেমা বানায় বলাইছে শয়তানের পালা কি কম শয়তান এখন শুরু হয়েছে পিছলে ঢুকছে শয়তান আগে এদেরকে ওলামাদের থেকে পৃথক করো ওলামাদের দুশ্মনী এদের দিলের মধ্যে এলেমের দুশ্মনী এদের দিলের ভিতরে পয়দা করো এলেমের বিদ্বেষ আলেমের বিদ্বেষ এদের মধ্যে পয়দা করো এরা যখন আলেমের থেকে আলাদা হয়ে যাব তখন এগুলিকে আমার কোনো রশি বাগান লাগবো না ল্যাং মেরে মেরে হয়ে দেব এ ভাই মসজিদে ছিল করে মসজিদের আদব রক্ষা করেন আর মোবাইল খেলেন না মোবাইল দিয়ে দেন এই যে এটার ভিতরে একটা মোবাইল আছে ওটার মধ্যে দেখেন রেকর্ড করা যায়নি মোবাইলে রেকর্ড করে কি এটার লোকের এটার জন্য না জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে জান্নাত জাহান্নাম তো আমার আপনার জন্য বানাইছে সেই জন্য মেরে মহাজারাম দোষটা বুঝুক এগুলি সব শয়তানি চক্রান্ত ওলামাদের থেকে পৃথক করো ওলামাদের দোষ ত্রুটি করো ওলামাদের সঙ্গে না ওলামারা কইলে কথা শুনে আবার ধোকা দিবার জন্য কি কর কইছে ওলামারা হলো মাথার তাজ আপনার মাথার তাজ হ্যাঁ? ওলামা কেরাম তো ওলামাদের কথা শুনেন না গা ওলামাদের কথা শুনুন না ওলামারা খালি মাথার মধ্যে লয়ে রাখবে একজনে বুকা রুটি খায় না রুটির টুকরি মাথায় তো খাইলে কমে যাবে এই জন্য খায় না আর কি ওরম হয়েছে ওলামারা মাথার মাথারটা এগুলো কথা শুনুন না হইল নাকি ভাই আপনারা ওলামাদের কথা শুনবেন নি হ্যাঁ এই তবলিগ এলেম ছাড়া হবে না এলেমের জন্যই এই তবলিগ এলেম মোতাবেক জিন্দগি বানা আর এটা শয়তানি কারসাদি ওলামাদের থেকে দূরে সরাইবার জন্য তবলিগওয়ালাদের পিছিয়ে লাগছে তবলিগওয়ালাদের পিছিয়ে লাগছে মেরে মহতরাম দোষ আল্লাহ তালা এই তবলিগের কামটাকে হেফাজত করে আর আরে মোলামাদের নিগরানিতে এই তবলিগের কাম চলুক কেমন পর্যন্ত যেমন এই পর্যন্ত চলতে চলতে আইছে এখনো চলবে সহি চলবে সঠিক চলবে যদি এলেমের আলোতে চলে আর যদি অজ্ঞতার অন্ধকারের মধ্যে এই তবলিক চলে তো কি হইব বলে যে তবলিগ আর তবলিগ থাকবো না তবলিগ হয়ে যাব খায়সাতের অনুসরণ খায়সাতের অনুসরণ আমার মনে যেটা চায় খায়েসের আর এই খায়সের পায়রবি করতে করতে অনুসরণ করতে করতে এমন অবস্থা হইব যে শরীরের রগ রেশার সবটার মধ্যে খাহেস ভাবে ঢুকবে যে কোন এলেমকা কোরআন শরীফ যদি দুইয়াও গোসল করাইয়া দেন আর কোরআন শরীফ যদি পুরা কোরআন শরীফের লোকমা বানায় খাওয়াইয়াও দেন ওর এই রোগ সারবে না হাদিসের মধ্যে আসছে বলে যে খায়েসাদ যার শরীরের রেশার মধ্যে ঢুকে গেছে তো সে তার অবস্থা হইল জলাতঙ্ক রুগীর মতো কুত্তায় কামড়াইলে বিষ ঢুকে গেলে পানির দেখলে ডরায় পানি খেতে পারে না এটারে জলাতঙ্ক রোগ কয় বুঝলেন পানি দেখলে ডরায় পানি খাইতেও পারে না পানির কাছে যাইতেও পারে না এই লোকটার অবস্থা কি হইব পানি না খাইতে খাইতে মরে যেতে যাইব এই রোগ যার হয় তারই দশা আমাদের খায়েসের রোগ যার ভিতরে ঢুকে তারও এই জলাতঙ্ক ভালা জিনিস উপকারী জিনিস এটা দেখলে আহমাউ করে চিল্লায় এদের থেকে ভাগে না না না এদের এদের লন দেব না খায়েসের পায়ের তবলিক করতে করতে যদি কারো খায়েসার ভিতরে ঢুকে পড়ে মন মতো চলা যে তো এই তবলিক করাও তার ভিতরে ওই জলাতঙ্ক রোগ পয়দা হইব ভালো কথা এলেমের কথা দরকারি কথা প্রয়োজনীয় জিনিস এটারও সে ডরাইবে এটা থেকেও ভাববে এই সমস্ত লোকেরা যদি এক হাজার আলেমে মিলা কোরআন কদম করা ভু দেয় ওর মাথার মধ্যে ওর এই রোগ যাইব না পরে যদি জিব্রাইল আলী ইসলাম আয়াও বুঝায় তো এর বুঝে আইব না মেরে মহাতারাম দোস্ত আল্লাহ সকলকে হেফাজত করে তবলিগের মেহনত দিন হাসিল করার মেহনত আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দগি বানাইবেন মেহনত এলেম ছাড়া হবে না এলেম ছাড়া হবে না কি ভাই আল্লাহর হুকুম নবীর তরিকা কি ডাক্তার সাহেব বলে দিবে ইঞ্জিনিয়ার সাহেব বলে দিবে M A pass B A pass করে বলে দিবে আরে যে এলএম শিখছে কোরআন হাদিসের সে বলে দিবে আল্লাহর হুকুম কি নবীর তরিকা যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো ঘরে বাইরে জিন্দিগি বানাইবে মসজিদে মসজিদের বাইরে জিন্দিগি বানাইবে এরকম না মসজিদে ঢুকতে সময় টুপি মসজিদ আলাদা ব্যাখ্যা দিছে দুইটা টুপি মাথার দেয় বাইরে আনার সময় টুপি মসজিদে ছুঁয়ে যায় মসজিদে টুপি তো এটা এটার অর্থ কি বলে হে আল্লাহর হুকুম নবী তরিকা ওই দিন তুই মসজিদে থাক আমি গেলাম তো মেরে মহাতরাম দোষটা বুজুর্গ এই মসজিদে টুপি দিয়ে হইব না নিজে একটা টুপি লাগাইতে হইব নিজের টুপি মসজিদেও টুপি মসজিদের বাইরেও টুপি সব জায়গার মধ্যে ঘরে বাইরে মসজিদে মসজিদের বাইরে বাজারে সব জায়গায় দিন বলে তোমার এবাদতের দিন তুমি শিখো এবাদত কি এবাদত কেমনে করতে হয় নামাজ কেমনে পড়তে হয় রোজা কেমনে রাখতে হয় হজ কেমনে করতে হয় সৎকার জাকাত কেমনে দিতে হয় যে সবটার তরিকা বাঁচাই দিচ্ছে ওই তরিকা তো এলেমের মধ্যে আছে যে এলেমের প্রতি বিদ্বেষী হবে সে কি এলেম থেকে উপকৃত হবে কোনোদিন না কোনোদিন না যার পানি দেখলে ভয় লাগে এ পানি খায় না যার এলএম দেখলে ভয় লাগে এ কোনোদিন এলএম লইব না এই জন্য মেরে মহতারাম দোষ বলব শয়তানও ঢুকছে ভিতরে আলেমরাও খাড়াইছে এলেম লইয়া ওরা না এই শয়তানি কাম তবলিগে চলবে না তো যে আলেমদের কথা শুনে তবলিক করবে ওদের কথা মতন তবলিক করবে সে সহি তবলিক করবে এরা দিয়ে সে দুনিয়াতেও খোদার নিজামকে পক্ষে লইবে মৌতের পরেও খোদার নিজাম তার পক্ষে থাকবে আর কেয়ামতের ময়দানেও খোদার নিজাম তার পক্ষে চলবে মেরে মহতারাম দোষরা বুজুর্গ এই জন্য এই একদিন পর্যন্ত যা তবলি করছি ভুলভ্রান্তি হয়েছে বুঝি নেই যে কিরকম তবলি করা লাগবে এখন নিয়োগকে আবার নতুন করে করি মানে এইবার তবলিক তো এলেমের আলোতে করব ঠিক আছে ইনশাল্লাহ আমাদের এখানে কেরানীগঞ্জের সব মজমা সব গুজারি করে ঠিক নেই সব গুজারির কথা হলো যে ভাই সব গুজারি করতে হইবেন এক সপ্তাহ নিজের মহল্লায় মেহনত করে লোকদেরকে আল্লাহর রাস্তায় বাইর করার জন্য তৈরি করে লইবেন নি আপনারা কিরে ভাই আনছেন মহল্লা থেকে লোকজন তৈরি করে আনছেন খাড়া করেন দেখি দাঁড়ান মাসাল্লাহ হিম্মত করেন দেখি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ আরো হিম্মত করেন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাব সব গুজারি থেকে বেরিয়ে যাবো